বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্নাল হামদালিল্লাহ নাহমদহু আনস্তাইনুহু মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মাই ইউদলিল ফালা হাদিয়ালা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تخونوا الله والرسول وتخونوا أماناتكم সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আত্মসাত সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণ পেশ করছিলাম আত্মসাত একটি মহাপাপ আত্মসাত একটি ভয়াবহ পাপ আত্মসাতের ফলাফল হলো জাহান্নাম মানুষ যে সম্পদ আত্মসাত করবে তা বিচারের মাঠে সে কাঁধে করে নিয়ে উপস্থিত হবে সেটা তার কাঁধে চাপিয়ে দেওয়া হবে এ কারণেই তো রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মান আখাদা শিবরান মিনাল আরদে দুলমান কেউ যদি অর্ধহাত জমি আত্মসাত করে জোর করে কারো বা কৌশলে কারো জমি অর্ধ হাত দখল করে নেয় রাসুল সাল্লাম বলেছেন ইতোকহ আলা অনকে হিয়মাল কেয়ামা এই জমিনটুকু বিচারের মাঠে ইতোকহ আলা অনকেহি আলা সাবে দিনা বিচারের মাঠে তার কাঁধে অনুরূপ সাতটি চাপিয়ে দেওয়া হবে মানুষ যদি একটা জমিন আত্মসাত করে তাহলে তার কাঁধের উপরে সাতটা জমিন চাপিয়ে দেওয়া হবে বলে রাসুল সাল্লাহ আলি সাল্লাম উল্লেখ করেছেন তিনি বলেন আইয়মরা জুলিন আখাদা মিনাল আরদে শেয়ান কেউ যদি সামান্য জমিও আত্মসাত করে নিয়ে নেয় কারো থেকে কৌশলে জোর করে ভাবেহি এলাল আরজে তাহলে তাকে জমিনে ধসিয়ে দেওয়া হবে ও জমিনের ভিতরে যেতে থাকবে সাত্তবক জমিন পর্যন্ত আমরা এ হাদিসটা বলতে গিয়ে একটা কথা মনে পড়ল রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন অনেক অনেক দিন আগের কথা অতীতকালে একজন মানুষ অহংকার করে তার পরনের কাপড় টাখন নিচে রাখত আল্লাহ রসুল বলেন তাকে জমিনে ধসিয়ে দেওয়া হয়েছে সে জমিনের মধ্যে ঢুকতে থাকবে কেয়ামত পর্যন্ত সম্মানিত দিনী ভাই বোন মনে রাখুন আত্মসাত খুব কঠিন কাজ কেউ যদি কোনো জিনিস আত্মসাত করে তাহলে সেটা তার গলায় তুলে দেওয়া হবে কাঁধে তুলে দেওয়া হবে যদি মানুষ জমিন আত্মসাত করে তাহলে অনুরূপ সাতটা জমিন তার কাঁধে তুলে দেওয়া হবে অনুরূপ সাতটা জমিনের ভিতরে তাকে ঢুকতে বাধ্য করা হবে সেই জমিনের ভিতরে যেতেই থাকবে যেতেই থাকবে সাত জমিন পর্যন্ত আবহরের রাজি আল্লাহ তালান বলেন রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন সালাসা তিন শ্রেণীর মানুষ রয়েছে লাইকাল্লি মোহাম্মল্লাহ তালাইয়ামল কেয়ামা ওলাইজাকিহিম তিন শ্রেণীর মানুষকে আল্লাহ এমনভাবে বিচারের মাঠে উঠাবেন যে তাদের সাথে তিনি কথা বলবেন না তাদেরকে তিনি পবিত্র করবেন না তাদের প্রতি তিনি দয়ার দৃষ্টি দিবেন না তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি তার একটি হচ্ছে আল মুসবেল টাকনুর নিচে কাপড় পরিধান করে যে তার ভয়াবহ অবস্থা তার সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না তার এক স্ত্রীর মানুষ হচ্ছে মান্নান খোটা দেয় যে কোনো জিনিস কাউকে দিয়েছে টাকা পয়সা সম্পদ কিছুদিন পরে হয়তো একটু সুবিধার জন্য বলেছে সুবিধাটা করেনি তখন বলছে তুমি এই উপকারের কথা ছট করে ভুলে গেলে এরই নাম হচ্ছে খোটা দেওয়া তারপরে তিনি বলেন অল মুনাফিক ও সিলা আতাহ বিলাল আফিল কাদেম কেউ যদি মিথ্যে কথার ভিত্তিতে ব্যবসা বাণিজ্য করে জিনিস বিক্রি করে তাহলে আল্লাহ তার সাথে বিচারের মাঠে কথা বলবেন না অত্র হাদিসে একটি গুরুত্বপূর্ণ কথা এসেছে সেটা হচ্ছে কেউ যদি টাকনুর নিচে কাপড় পরিধান করে তাহলে আল্লাহ তালা বিচারের মাঠে কথা বলবেন না ইয়ালা ইবনে মোরা রাজি আল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন কেউ যদি জমিনের কিছু অংশ বা অর্ধ হাত জমিন যে কোনো ব্যক্তি যদি আত্মসাত করে নেয় জুলুম করে নেয় রাসুল সাল্লাহ আলি সাল্লাম তার ব্যাপারে বলেছেন আল্লাহ তাকে বিচারের মাঠে এই জমিনটা খনন করতে বাধ্য করবেন খনন করতে করতে করতে সে জমিনের সর্বনিম্নে চলে যাবেন সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এখানে বলতে চাচ্ছি যারা সম্পদ জমি আত্মসাত করে নিচ্ছে এই জমিন তাকে বিচারের মাঠে খনন করতে বলা হবে এতটুক নয় এরূপ সাতটা জমিন সে খনন করতে থাকবে একেবারে সাত জমিনের নিচে চলে যাবে এরপরে রাসুল সাল্লা সাল্লাম বলেন সুমায়িত ও কোহালাউনকেহি তারপর এই জমিনটা তার কাঁধে তুলে দেওয়া হবে সে এই জমিন কাঁধে করে নিয়ে ঘুরতে থাকবে আত্মসাতের বিষয়টি অতীব জটিল অতীব কঠিন আত্মসাত মানুষ বুঝতে পারছে না তা কত কঠিন তা কত জটিল এই কথাটি আল্লাহ তালা কোরআন মাজিদে বিভিন্ন জায়গাতে বলেছেন আমানত রক্ষা করার জন্য বলেছেন আল্লাহ তালা বলেন হে ইমানদারগণ হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহ এবং রাসুলের খেয়ানত করো না আল্লাহ এবং রাসুলের খেয়ানত মনে রাসুল যা বিধান দিয়েছেন আল্লাহ যা বিধান দিয়েছেন তার প্রতি জুলুম করে তাকে অন্য জায়গায় রাখার চেষ্টা করো না এবং তোমরা নিজেদেরও খেয়ানত করো না তোমাদের কাছে আল্লাহ বিভিন্ন পর্যায়ে আমানত রেখেছেন আপনার একটা মেয়ে সন্তান এটা আপনার জন্য আমানত তাকে সঠিকভাবে মানুষ করার চেষ্টা করতে হবে আমি একজন শিক্ষক আমি একজন আমানতদার সঠিকভাবে আমাকে শিক্ষকতার জিম্মেদারি পালন করতে হবে আপনি একজন সমাজের সেবক সমাজের সেবাটা আপনার কাছে আমানত রাখা হয়েছে এটা আপনাকে যথাযথভাবে পালন করতে হবে এই কথাটাই আল্লাহ তালা বলছেন তোমরা নিজেদের আমানতের খেয়ানত করো না এবং আল্লাহ এবং আল্লাহ রসুল যে আমানত তোমাদের কাছে দিয়েছেন সে আমানতের খেয়ানত করো না আল্লাহ এবং আল্লাহ রাসুল বিধান দিয়েছে আল্লাহ তালা বলছেন মা তাকুম রসুল ও ফখুজুহ মা নাহা কুমান ফান্তাহ রাসুল যা দিয়েছেন তা গ্রহণ করো তিনি যা নিষেধ করেছেন তা বর্জন করো তাহলে এটা আল্লাহর আদেশ রাসুল যা করেছেন তা মানতে হবে রাসুল যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে হবে এটা আল্লাহর আদেশ আমরা যদি এটা না মানি তাহলে আমরা আমানতের খেয়ানত করলাম রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন শোনো আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি লান্তাজিল্লু মা তামাসাক্তুম বেহেমা যতদিন পর্যন্ত তোমরা এই দুটি জিনিসকে আঁকড়ে ধরে থাকবে ততদিন পর্যন্ত তোমরা ভ্রান্ত পথে যাবে না তা হচ্ছে কেতাবুল্লাহ আল্লাহর বিধান সন্ন্যত ইল্লাহ আল্লাহর রাসুলের সন্ন্যত সম্মানিত দর্শক মণ্ডলী আমরা বলতে চাচ্ছি আল্লাহর দ বিধান যেটা আমাদের কাছে আছে রাসুলের দ বিধান যেটা আমাদের কাছে আছে আমরা যদি ঠিকভাবে পালন না করি তাহলে সেটা হবে আমাদের জন্য আমানতের খেয়ানত যেমনভাবে সামাজিকভাবে আমানতের খেয়ানত হয় তেমনভাবে ব্যক্তিগত পর্যায়ে আমানতের খেয়ানত হয় প্রত্যেকটা মানুষের কাছে আল্লাহ আমানত রেখেছেন সবাকেই আমানতের ব্যাপারে সচেতন থাকতে হবে আমানতের খেয়ানত হয় না যেন আমানতের যদি খেয়ানত হয়ে যায় তাহলে তার জন্য বিপদ নেমে আসবে পরকালে যা হবে অতীব জটিল অতীব কঠিন তিনি বলেন যখন আগাছা সমাজের দায়িত্ব পালন করবে তখন তোমাদের কি হবে এইটুকু বলার পরে তিনি বলছেন মারেজাত ওহুদহুম ও আমানাতহুম ওই সমাতে তাদের কোনো ওয়াদা অঙ্গীকার থাকবে না ওই সমাতে তাদের কোনো আমানত বলে কোনো জিনিস থাকবে না সবাই আত্মসাতকারী মনে হবে কে যে আমানতদার তা সমাজে খুঁজে পাওয়া যাবে না সম্মানিত দিনী ভাই বলছিলাম আমানতদার সমাজে খুঁজে পাওয়া যাবে না আমানতদার সমাজ থেকে উঠে যাবে আল্লাহ রসুল বলছেন আমানতদারই সমাজ থেকে মিটে যাবে এবং তাদের অদা অঙ্গীকার বলেও কিছু থাকবে না সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আমানতের ব্যাপারে গুরুত্বপূর্ণ কথা পেশ করছিলাম কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছে ইনশাল্লাহ আপনারা আমাদের সাথেই থাকুন আবারও এ বিষয়ে আমাদের তথ্যবহল আলোচনা হবে আসসালামু আলাইকুম এমন ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ ঘটনা যে ঘটনা অত্যন্ত শিক্ষণীয় ইমানকে শুদ্ধ করার জন্য তৌহিদকে প্রতিষ্ঠা করার জন্য শিরককে উচ্ছেদ করার জন্য দাউদ আলাহিসাল্লামকে রাজত্ব দিলেন জ্ঞান দিলেন তাকে মনোনীত করলেন তোমরা ইমান আমার যেমন তারাই মেনে নিয়েছিল কোরআন সন্না যখন যেটা বললো সেটা মেনে নেওয়া আল্লাহর উদ্দেশ্য আল্লাহর হুকুম মানো হাসান জামিল মুখলিসুর রহমান মাদানী আহমদুল্লাহ বিন মোহাম্মদ লাভার হুসেন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম হারুন হুসেনের উপস্থাপনায় কিভাবে মমিন আল্লাহর দয়া অর্জন করেন বোঝার জন্য দেখুন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরআনের কাহিনী কাল রাত আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় Saturdays provide In Britain, we are facing one big problem that are you Muslim or British? the space to talk In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. the place to knock Why Trinity cannot be regarded in that sense Father, Son, and Holy Spirit? the opportunity to ask But even if we agree that what the Christians say, that he was crucified, so if Jesus Christ, peace be upon him, died for three days, who controlled the world? That means even God died? the freedom to unmask So there are various ways which we can prove the argument to be wrong. দেখুন ডক্টর জাকিরের সঙ্গে আলাপ করি প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় আমাদের জীবন আল্লাহর দান কারোর অধিকার একমাত্র আল্লাহ ছাড়া যেহেতু তিনি এক এবং একক এবং তিনি সৃষ্টি করেছেন দিয়েছেন তিনি পাবেন তিনি একা যার কোনো তুলনা সম্ভব নয় তারপরে হলো আল্লাহ একা এবং এক ডক্টর মুসলেহুদ্দিন প্রত্যেকটি ইমানদারের জন্য আল্লাহ প্রসঙ্গে প্রথমে জ্ঞান লাভ করা ফরজ যে সব থেকে মহান সমস্ত প্রশংসা সকল তারই আল্লাহর জন্য যিনি পুরা যে আল্লাহর প্রমাণ বুঝে তৌহিদের রশি কখনো ছাড়ে না আল্লাহর সঠিক ধারণা পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আত্মসাতের উপরে গুরুত্বপূর্ণ কথা শুনছিলেন যার ফলাফল জাহান্নাম যার ইহকাল অপমান পরকাল অপমান যে জিনিস মানুষ আত্মসাত করবে তা বিচারের মাঠে মানুষের কাঁধে থাকবে দায়িত্ব পালন করতে গিয়ে কেউ যদি একটা সূচ আত্মসাত করে থাকে একটা সূচের পিছনে যেই সুতা থাকে সেটাও যদি আত্মসাত করে থাকে আল্লাহ রসুল বলেন সেটাই নিয়েও বিচারের মাঠে উপস্থিত হবে কোনো বাঁচার পথ থাকবে না একদা এক ব্যক্তি জাকাত আদায়ের জন্য গেছিল জাকাত আদায় করে নিয়ে আসার পরে আল্লাহ রসুলকে বলল আল্লাহ রসুল এই জাকাত আমি আদায় করেছি তবে এইগুলি আমাকে মানুষে হাত দিয়ে উপর ঢকম দিয়েছে রাসুল সাল্লা সাল্লাম খেপে গিয়ে বললেন এবং তার জন্য হাত তুলে দোয়াও করলেন বদ্দর অন্তর্ভুক্ত বলো কি তুমি তুমি বাড়িতে থাকলে না তোমাকে কে দিয়ে যেত সেটা দেখা যেত তুমি যদি তোমার বাসায় থাকতে তাহলে তোমাকে এটা কেউ হাদিয়ে দিত এটা হাদিয়ে নয় জাকাত আদায় করতে গিয়ে যা পেয়েছ সবই জাকাত সামান্যতম যদি উনিশ বিশ হয়ে থাকে তা হবে আত্মসাত তা হবে দশের সম্পদ ধ্বংস করা যার ফলাফল হবে জাহান্নাম তিনি এই কথাটি বলতে গিয়ে একথাও বললেন মনে রেখো যদি সরিষা সম পরিমাণ কিছু আত্মসাত করে থাকো আর তা হচ্ছে সূচ এবং সূচের সুতা এইটুকু তোমাকে বিচারের মাঠে নিয়ে উপস্থিত হতে হবে তা যদি আত্মসাত হয় সম্মানিত দর্শক মণ্ডলী আমরা বলছিলাম আত্মসাতের বিষয়টি খুবই জটিল আত্মসাতের বিষয়টি খুবই কঠিন আবহরাজি আল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আল্লাহ রসুল বলেন মান ইস্তা মালনা আলা আমালিন রাজাক না হুফিহে আমরা যদি কাউকে কোনো কাজে নির্ধারণ করি আর যদি সেখানে কোনো তার বিনিময় চুক্তি থাকে কাজ করবে তাকে এই পয়সা দেওয়া হবে এইভাবে যদি কোনো চুক্তি হয়ে থাকে সুম্মা আখা যা শায়ান বা দাহুক এর পরেও যদি সে কিছু আত্মসাত করে থাকে নিয়ে নিয়ে থাকে ফহ গলুল তা হবে আত্মসাত সম্মানিত দর্শক মণ্ডলী বিশ্বাস রাখুন পৃথিবীতে যেখানে যারা দায়িত্ব পালন করার পরে অতিরিক্ত কিছু পয়সা সমাজের কাছে গ্রহণ করছে তা হলো আত্মসাত তা হাদিয়া নয় উপঢকন নয় কেননা তাদেরকে তো বেতন দেওয়া হয় তার ভাতা আছে প্রত্যেক যে ব্যক্তির ভাতা নির্ধারিত আছে সে যদি অতিরিক্ত কিছু পয়সা গ্রহণ করে তা হবে আত্মসাত আর এ পয়সা নিয়েই সে বিচারের মাঠে উপস্থিত হবে নিশ্চিত এ ব্যাপারে তার সাথে কোনো আপোষ নেই অতএব আমরা যারা পৃথিবীতে বিভিন্ন জায়গাতে দায়িত্ব পালন করছি তার জন্য আমাদের পয়সা নির্ধারিত আছে অফিসে আদালতে কোর্টে কাচারিতে সামাজিক লেনদেনে মাদ্রাসা মক্তবে মসজিদে যেখানে আমরা দায়িত্ব পালন করছি আমাদের যাদের পয়সা নির্ধারিত আছে কমিটির পক্ষ থেকে হতে পারে ব্যক্তির পক্ষ থেকে হতে পারে রাষ্ট্রীয় ব্যাপারে হতে পারে যে কোনো ব্যক্তির থেকে হোক না কেন যদি তার কর্মের বিনিময়ে পয়সা নির্ধারিত থাকে এর পরেও যদি সে অতিরিক্ত কিছু নেই তাহলে তা হবে আত্মসাত অতএব আমরা যারা সমাজে দায়িত্ব পালন করছি তাদের খুব সতর্ক থাকা দরকার আজ তো মানুষ হাদিয়া না হলে কোনো কাজ করতে চায় না অফিস আদালতে কিছু পয়সা না হলে কাজ করতে চায় না অন্য জায়গাতে রাসুল সাল্লাহ সাল্লাম সেটাকে ঘুষ বলেছেন যে ব্যক্তি ঘুষ গ্রহণ করে যে ব্যক্তি ঘুষ প্রদান করে আল্লাহ তাদের উপরে অভিশাপ করেছেন আল্লাহ রাসুল তাদের ধ্বংস কামনা করেছেন আমরা বলছিলাম ওই হাদিসের ভিত্তিতে যারা যেখানে দায়িত্ব পালন করছি তারা যদি দায়িত্ব পালন করতে গিয়ে পয়সা নির্ধারিত থাকার পরেও হাদিয়া হিসাবে বা কৌশলে পয়সা গ্রহণ করি তাহলে তা হবে আত্মসাত সমাজের লোক আমরা আপনাদেরকে এই বিষয়ে কঠিনভাবে বলতে চাই যে আপনারা সতর্ক সাবধান থাকুন যদি আপনার সম্পদ হয় এরূপ তাহলে আপনার পরকাল তো হারাবে হারাবে ইহকাল আপনার মান সম্মান যাবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন লা তুকবাল সোলাতুন বেগেরে তহরিন ওলা সাদা সাদাকাতুন মিন গলুলিন আত্মসাতের পয়সা দিয়ে সাদকা কবুল হয় না আত্মসাতের পয়সা দিয়ে দান কবুল হয় না আত্মসাতের পয়সা দিয়ে কুরবানির গরু কিনেছে দুই লাখ টাকা দিয়ে দেড় লাখ টাকা দিয়ে পঞ্চাশ হাজার টাকা দিয়ে ঘুষ দিয়ে সুদ দিয়ে জীবিকা নির্বাহ করছে আর স্ত্রীর জন্য দামি শাড়ি কিনছে কুরবানির সময় একবারে বাজারের সেরা কুরবানি কিনছে আর বলছে যে আল্লাহ আল্লাহতালা অর্থ সম্পদ দিয়েছে তার কারণে আমরা এই কুরবানি কিনেছি বহুল হিসাব সিদ্ধান্ত পরিবর্তন করুন সম্মানিত দিনই ভাই বোনেরা পৃথিবীর যেখানে আছেন যারা পিস দর্শক হিসাবে দিন কাটাচ্ছেন আমরা আপনাদেরকে জোর গলায় বলতে চাই যে নীতি পরিবর্তন করুন আপনার এই এবাদত আল্লাহ কবুল করবেন না আপনার এই সাদকা খায়রার দান কবুল করবেন না আত্মসাতের টাকা দিয়ে মসজিদ নির্মাণ করেন আত্মসাতের টাকা দিয়ে মাদ্রাসা নির্মাণ করেন ধর্ম এমন সহজ নয় যা আপনি মনে করেছেন তা নয় ধর্ম মানুষের হাতের ময়লা নয় ইসলাম কারো নীতি অনুযায়ী চলে না বজুরগানে দিনের দহাই দিয়ে ধর্ম চলে না পীর সাহেবের দহাই দিয়ে ধর্ম চলে না মানুষের চিন্তা চেতনার ওপরে ধর্ম চলে না বিশ্বাস রাখুন যে পয়সা আপনি উপার্জন করেছেন যেহেতু এই পয়সা আত্মসাত করা পয়সা যেহেতু এই পয়সা অবৈধ পয়সা কাজেই এ দিয়ে আপনার দান খায়রাত কবুল হবে না এ দিয়ে আপনার এবাদাত কবুল হবে না এ দিয়ে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন না আপনার পরকাল হারিয়ে যাবে আপনার ইহকাল তো গেছে গেছেই মানুষ নিন্দা করছে আপনাকে একজন আত্মসাতকারী বলে সমাজে আখ্যা দিচ্ছে আর আপনি এই সমাজে সম্মান কিনতে চাচ্ছেন জাবের রাজি আল্লাহ তালাহ বলেন কুল্লুল্লাহমিন নাবাতামিনা সোনতে কানাতিন্নার আওলাবিহি অন্য এক বরণের বলেন জাবের রাজি আল্লাহ তালাহ বলেছেন লায়দ খোলল জান্নাতা জাসাদুন গজিয়াবিল হারাম ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীর হারাম উপায়ে বৃদ্ধি হয়েছে আবু হরার আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন উজুবিহীন যেমন সলাৎ কবুল হয় না আত্মসাতের পয়সা দিয়ে তেমন দান কবুল হয় না আত্মসাতের পয়সা যদি কোনো পয়সার সাথে মিলে যায় সেটাও হারাম ও দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে না তার ইহকালো গেছে তার পরকালও গেছে এই জন্যই আবু হরাইরাজি আল্লাহ তালানহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন একটা লোক বিদেশে ছিল সফরে ছিল সফরে থেকে আশাশা আকবারা তার মাথার চুলগুলি এলোমেলো হয়ে গেছে ঠিক মতো গোসল করেনি ঠিক মতো মাথার চুল চিরনি করেনি বিপদে পড়েছে অয়ামুদ্দে হে বিপদে পড়ে আল্লাহর দরবারে হাত উঠিয়েছে আল্লাহর দরবারে হাত উঠিয়ে বলছে আল্লাহ আমি বিপদগ্রস্ত তুমি আমাকে রক্ষা করো আল্লাহ তুমি আমাকে বাঁচাও কিন্তু মাতামহ হারামন তার খাদ্য আছে হারাম মাসরাবহ হারামন তার পানি আছে হারাম মালবাসহ হারামন তার জীবিকা নির্বাহ আছে হারাম আন্না ইস্তাজবুল্লাহু তার দোয়া কি করে কবুল হতে পারে এমন ব্যক্তির দোয়া কবুল হবে না এমন ব্যক্তির এবাদাত কবুল হবে না পৃথিবীর সকল মুসলিম ভাই বোনকে আমরা অনুরোধ করে বলতে চাই যে আত্মসাত থেকে যে কোনো মূল্যে বেঁচে থাকার চেষ্টা করুন আত্মসাত থাকলে আপনার পরকাল হারাবে নিশ্চিত আত্মসাত থাকলে আপনার ইহকালে অপমান নিশ্চিত আপনার পরকালের অপন নিশ্চিত আল্লাহ তুমি আমাদেরকে আত্মসাতের পয়সা দিয়ে দান করে আল্লাহকে সন্তুষ্ট করার পথ থেকে বিরত রাখো আমরা যেন বৈধ পয়সা দান করে তোমাকে সন্তুষ্ট করতে পারি এই তৌফিক তুমি দান করো সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এই পর্যন্ত আজকে আলোচনা রেখে গুরুত্বপূর্ণ কথা এখানেই শেষ করছি আবারও আমাদের বিষয়ভিত্তিক কথা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা Oh.